আবু হুরাইরা রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলাইস্লামকে জিজ্ঞেস করা হলো যে লোকদের মধ্যে অধিক সম্মানিত ব্যক্তিকে তিনি বললেন তাদের মধ্যে যে সবচেয়ে অধিক আল্লাহ ভেরু সে সবচেয়ে অধিক সম্মানিত সাহাবাগন বললেন হে আল্লাহ নবী আমরা আপনাকে এ সম্পর্কে জিজ্ঞেস করিনি তিনি বললেন তাহলে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলেন আল্লাহ নবী ইউসুফ ইবনু আল্লাহ নবী ইয়াকুব ইবনু আল্লাহ নবী ইসাক ইবনু আল্লাহর খলিল ইব্রাহিম আলাইসাল্লাম তারা বললেন আমরা এ সম্পর্কেও জিজ্ঞেস করিনি তিনি বললেন তবে কি তোমরা আমাকে আরবদের উচ্চ বংশ সম্পর্কে জিজ্ঞেস করছো তারা বলল হাঁ তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন জাহিলিয়াতের যুগে তোমাদের মধ্যে যারা সবচেয়ে উত্তম ব্যক্তি ছিলেন ইসলাম গ্রহণের পরও তারাই সবচেয়ে উত্তম ব্যক্তি যদি তারা ইসলামের জ্ঞান অর্জন করে থাকেন